هزتني نسمات الليالي فتراءى ببالي طيف آلام مريض إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد হে প্রিয় উম্মা আজ আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন গত কিছুদিন পূর্বে বিপ্লব চন্দ্র শুভ নামক ভোলার এক হিন্দু মালাউন আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ আমাদের কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন সর্বশ্রেষ্ঠ রাসুল হজরত মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লাম ও জান্নাতি নারীদের সর্দার হজরত ফাতে মারাদি আল্লাহ আনহাকে নিয়ে কটুক্তি করে অত্যন্ত গর্হিত ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে তা ছড়িয়ে দেয় হে প্রিয় উম্মা নিশ্চয় এসব দেখে কোনো মুসলিম নিজেকে ঘরের কোনো স্থির রাখতে পারার কথা নয় এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নিয়ে কোনো রাসুল প্রেমিক শান্তভাবে থাকতে পারার কথা নয় কোনো রাসুল প্রেমিক শান্তভাবে ঘুমাতে পারার কথা নয় যার ভেতর হৃদয় রয়েছে আত্মমর্যাদা বোধ রয়েছে রাসুলের প্রতি প্রেম ভালোবাসা রয়েছে সে কখনো নিজেকে স্থির রাখতে পারার কথা নয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো আজ দুপুরে যখন এই মালাউন হিন্দু সাতেম রাসুলের বিরুদ্ধে ভোলার ইসলামপ্রিয় মুসল্লি ও সাধারণ জনগণ শান্তিপূর্ণ মিছিল বের করে সমাবেশের ডাক দেয় তখন মুসলিম নামধারী ভারতের দালাল সরকারের নির্দেশে মোরতাদ পুলিশ বাহিনী সাধারণ মুসল্লিদের উপর হামলা চালায় নির্বিচারে তাদেরকে গুলি করে চারজন রাসুল প্রেমিককে শহীদ করে দেয় এবং শত শত মুসলিম ভাইকে আহত করে হে প্রিয় উম্মা এর আগেও আমরা দেখেছি হেফাজত ইসলামের রাসুল অবমাননাকারীদের শাস্তির দাবিতে অবরোধের ডাক দেওয়ায় ভারতের দালাল এই মোরতাদ সরকার আওয়ামী গুন্ডা ও মোরতাদ প্রশাসন রাতের অন্ধকারে কিভাবে শত শত সাধারণ জনতা ও আলিমুল আমাদেরকে শহীদ করেছে আমরা দেখেছি সেদিন আলেমন আমাদের রক্তে শাপলা চত্বর সহ ঢাকার প্রতিটি অলিগলি রক্তে রঞ্জিত হয়েছিল আলেমন আমাদের আর্তনাদে বাংলার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল সাতেমে রাসুলদের হত্যাকারী ভাইদের প্রতি কি জুলুম করা হয়েছে তাদের কারো কারো বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়েছে তাও আমরা দেখেছি হক কথা বলাই জিহাদের কথা বলাই এদেশের একজন সুনামধন্য আলেমকে জঙ্গি আখ্যা দিয়ে কারাগারের জুলুম নির্যাতন করছে এই মোরতাদ প্রশাসন হক প্রচারে লেখালেখি করায় মেধাবী আলেমদেরকে গুম ও খুন করছে এই তো কিছুদিন আগে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ভারতের বিরুদ্ধে কথা বলায় আখ্যা দিয়ে হিন্দুত্ববাদী ইস্কন ও ছাত্রলীগ নামক সন্ত্রাস লীগের সদস্যরা পিটিয়ে শহীদ করে দেয় সরকার প্রশাসনের এসব জুলুম নির্যাতন অতীতের সকল জুলুমের রেকর্ডকে অতিক্রম করেছে মোট কথা আমরা দেখেছি এদেশে যারাই ইসলামের কথা বলে ন্যায্য অধিকারের দাবি তুলে হকের পক্ষে অবস্থান করে এই মোর্তাজ সরকার ও প্রশাসন দেশের বাহিরের উগ্র হিন্দুবাদী শক্তির সমর্থনে তাদেরকেই হত্যা করে জঙ্গিবাদী আখ্যা দিয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নির্যাতন করে পক্ষান্তরে যারা ইসলাম নিয়ে কটুক্তি করে আল্লাহ নবীকে গালি দেয় এই মোর্তাজ সরকার তাদেরকে দেশপ্রেমী সুশীল সমাজসহ বিভিন্ন উপাধিতে ভূষিত করেছে প্রশাসনের মাধ্যমে তাদেরকে নিরাপত্তা দিয়েছে প্রশাসনের মাধ্যমে তাদের নিরাপত্তা দিয়ে যাচ্ছে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে আর এসব কাজে মোরতাজ সরকার ও প্রশাসনকে সাহায্য করে যাচ্ছে দালাল মিডিয়া ও চেতনাবাদী বুদ্ধিজীবীরা এসব জুলুমের সমর্থন দিয়ে যাচ্ছে দরবারে আলেম ও কিছু অবুজ মুসলিমরা যারা তাদের সুরে সুর মিলিয়ে জঙ্গি জঙ্গি রব তুলছে জঙ্গিদের ফাঁসি চায় তাদের বিরুদ্ধে মিছিল মিটিং করে সভা সমাবেশ মসজিদ ও মিম্বারে পরোক্ষভাবে সবকে সমর্থন করছে হে প্রিয় উম্মা অত্যন্ত আফসোস ও দুঃখের বিষয় হলো উম্মাহর এই ক্রান্তি লগ্ন কিছু আলেম ও দরবারি মোল্লারা এখনো ছোটখাটো বিষয় নিয়ে নিজেদের মাঝে কাদা ছোড়াছুড়ি করছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ জালেমের বিরুদ্ধে কথা বলা সহ এ ধরনের কোনো দায়িত্ব পালনেই এদেরকে খুঁজে পাওয়া যায় না তারা শুধু ব্যস্ত মুজাহিদদেরকে খারেজি ও জঙ্গি ফতুয়া দিতে এরা এই করুণ পরিস্থিতিতে উম্মাহকে এ আদাদ ও জিহাদের দিক নির্দেশনা দেওয়ার পরিবর্তে এসব থেকে নিরুৎসাহিত করছে যেসব সম্মানিত আলেম এদাদ ও জিহাদ নিয়ে কথা বলছে লেখালেখি করছে তাদেরকে অতি উৎসাহী ও আকাবির বিদ্বেষী কমি মাদ্রাসা ধ্বংসকারী হিসেবে ঘোষণা দিচ্ছে তাদের বইপত্র পড়া নিষিদ্ধ করছে যেসব ছাত্ররা এদের বই পড়ে তাদেরকে মাদ্রাসা থেকে বহিষ্কার করছে পরিশেষে আমি সম্মানিত আলেমদের উদ্দেশ্যে বলতে চাই হে মাথার মুকুটতুল্য সম্মানিত ওলামায় কেরাম সাথে রাসুলকে কি হত্যার বিধান কোরআন সুন্নায় বর্ণিত নেই সাতমে রাসুলকে কি হত্যার বিধান ফেকার কিতাবে বর্ণিত নেই তাহলে আপনারা কেন উম্মাহকে এসবের বিরুদ্ধে সোচ্চার করছেন না আর কতদিন এসবের বিরুদ্ধে চুপ থাকবেন আর কতদিন সত্যকে গোপন করবেন আপনাকে কি আল্লাহর সামনে দণ্ডয়মান হতে হবে না সেদিন আপনি কি জবাব দিবেন সেদিন রাসুল সাল্লাহ আলহিহাল্লামকে আপনি কিভাবে মুখ দেখাবেন শুধু কলা কলা রাসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম পড়লে আর পড়ালেই রাসুল প্রেমিক হওয়া যায় না রাসুলের মিষ্টি মিষ্টি সুন্নত পালন করেই আশেকে রাসুল হওয়া যায় না আজ আপনি যে জেল জুলুম আর শাস্তির ভয় নিশ্চুপ তা থেকে আপনি মোটেও বাঁচতে পারবেন না মনে রাখবেন নিশ্চয় আল্লাহর আজাব অবশ্যম্ভাবী তা কেউ প্রতিহত করতে পারবে না ওলা আদাবুল আখেরাতে আকবার আর আখেরাতের রাজাবি সবচেয়ে কঠিন পরিশেষে আমি সকল মুসলিমদের উদ্দেশ্যে বলতে চাই হে প্রিয় উম্মা এখনই সময় শত্রু মিত্র চেনার এখনই সময় এই মোর্তাদের বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়ার এখনই সময় এই তাগত শাসকের বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়ার কেননা আপনি এই মোরতাদ সরকারের কাছে যে দাবি করেন না কেন আপনার দাবি যতই যৌক্তিক হোক না কেন যত শান্তিপূর্ণ আন্দোলনই করেন না কেন আপনাকে মার খেতেই হবে আপনার আদরের সন্তানকে শহীদ করা হবে আপনি যদি সাতিম রাসুলের ফাঁসির দাবি করেন তাহলেও আপনাকে মার খেতে হবে আপনি যদি নিরাপদ সড়কের দাবি করেন তাহলেও আপনাকে মার খেতে হবে আপনি যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন তাহলেও আপনাকে মার খেতে হবে আপনি যদি হিন্দুত্ববাদীদের কাছে দেশ বিক্রির বিরুদ্ধে কিছু বলেন তাহলেও আপনাকে মার খেতে হবে আপনাকে গুম করা হবে আপনাকে হত্যা করা হবে কারণ সমস্যা আপনার দাবিতে নয় সমস্যা এই তাগুত শাসক গোষ্ঠীর মধ্যে সমস্যা গণতন্ত্র নামক এই সিস্টেমের মধ্যে কেননা এটাকে বানানোই হয়েছে ইসলামের বিরুদ্ধে তাই এখনই আপনার শত্রুকে ভালোভাবে চিনতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার শত্রুকে চিনতে না পারবেন আপনার উদ্দেশ্য গণতন্ত্রের পরিবর্তে ইসলাম ইসলাম না হবে আপনার স্লোগান হয়তো শরিয়াত নয়তো শাহাদাত না হবে যতক্ষণ পর্যন্ত জিহাদের মাধ্যমে এই তাগত শাসকদের উৎখাত করে ইসলামী সরকার প্রতিষ্ঠা না করবেন ততক্ষণ পর্যন্ত এগুলির কোনো সমাধানই আসবে না কোনো দাবি ও অধিকার বুঝে পাবেন না প্রিয় ভাইরা আপনারা কার কাছে দাবি জানাচ্ছেন কার কাছে বিচার চাইছেন এই তাগুতের কাছে বিচার চাওয়ার বিধানই বাকি মনে রাখবেন ইসলাম ছাড়া কোনো মন্ত্রতন্ত্র কোনো আইনই মুসলিমদের মুক্তি দিতে পারে না ইসলামে রয়েছে মুসলমানদের মুক্তি ও শান্তি হে প্রিয় ভাইরা আমি আপনাদের প্রতি একজন আন্তরিক সতর্ককারী আমি আপনাদের হাত জোর করে বলছি আপনারা সতর্ক হন জাগ্রত হন তাগতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন আমরা বারবার একই ভুল করছি আর নয় তাদের কাছে শান্তিপূর্ণ দাবি এবার অন্য সকল মত ও পথকে লাথি মেরে ছুঁড়ে ফেলুন ইসলাম প্রতিষ্ঠার একমাত্র পথ জিহাদ ফি সাবিল্লাহকে আঁকড়ে ধরুন তবেই আসবে ইসলাম ঘটবে জুলুমের অবসান মিলবে শান্তি প্রতিষ্ঠিত হবে খেলাফা আল্লাহ তালা আমাদের সবাইকে এসব তাগত শাসকের বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়ার তাওফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলমিন